যত লোকবাল লোকপালগণ আছেন তারা ভগবানের আদেশে বিভিন্ন ক্রিয়াকর্মে ব্যস্ত রয়েছেন জং ব্রহ্মবরুণেন্দ্র বরুণেন্দ্র রুদ্র মরুত ইত্যাদি শ্লোকের আলোচনা আমি পূর্বেও অনেকবার করেছি আবার করব সেখানে সেখানে দেখবেন সেখানে সমস্ত লোকপালগণ ভগবানের হাত জোর করে বসে রয়েছেন ভগবানের করুণা লাভ করার জন্য আর তারা ভগবানের আদেশে বিভিন্ন ভগবানের যে কর্ম আদেশ করেছেন সেই কর্ম লোকপালগণ করে যাচ্ছেন একটা কথা আপনারা অবশ্যই জানেন যে যেরম প্রকৃতির মানুষ ঠিক সেরাম প্রকৃতির মানুষের সঙ্গে তার বন্ধুত্ব হয় কি না ভাগবত তাই বলছে রজস্তম প্রকৃতয় সমশীলা ভজন্তী বই বই মানে নিশ্চিত মেয়েব যে যেরাম প্রকৃতির মানুষ তার সেরাম প্রকৃতির মানুষের সঙ্গে বন্ধুত্ব হয় যার জন্য ইংরেজিতে একটা কথা আছে birds of same feather flock together এসব কথা বলা আছে রজস্তম প্রকৃতির মানুষগণ যে যেরাম প্রকৃতির ঠিক সে ধরনের বন্ধুর সঙ্গে তার বন্ধুত্ব হয় বন্ধুত্ব করে দেয় এখানে আমাদের আর কিছু করার নেই কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখুন কৃষ্ণ যাকে বাসুদেব বলা হয় সর্বভূতে যিনি বিরাজমান রয়েছেন সর্বকিছু তিনি সাক্ষী হিসাবে বিরাজমান রয়েছেন পরমাত্মা রূপে সর্বভূতের হৃদয়তে তিনি বসে রয়েছেন বলে তার নাম হচ্ছে বাসুদেব বলা হয় এই জন্যই তাকে বাসুদেব কোনো মতেই বাসুদেবের সঙ্গে আপনাদের সম্বন্ধ ত্যাগ করা সম্ভব নয় वसुदेव परा वेदा वसुदेव परामखा वासुदेव परा योगा वासुदेव परा क्रिया वसुदेव परम ज्ञानम वसुदेव पराम तप वासुदेव परो धर्म वासुदेव परागति বাসুদেব বলে পরা বেদা বেদের যে আলটিমেট কথা বাসুদেব পরা বেদা বাসুদেব পরামকা সর্বযজ্ঞের মূলে তো হচ্ছে বাসুদেব সর্বযোগ সাধনার মূলে হচ্ছে বাসুদেব তাই কি না বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া যা কিছু তুমি করবে তার মূলে তো বাসুদেব আমরা কর্মকাণ্ডে যারা করেন তারাও ওরকম ভাবে সব কিছু করার পর সবাই সব বাসুদেবকে সমর্পণ করে এমনকি স্বস্তিবাচনে বলে স্বস্তিবাচনে সুন্দর বলে হ্যাঁ আর বাসুদেব পরম জ্ঞানম বাসুদেবী পরম জ্ঞান জ্ঞানের শেষ কথা হলো বাসুদেব আর এখানে বলছেন বাসুদেব পর ধর্ম ঠিকই তো বলেছেন সব ওই পুংসম পরো ধর্ম যত ভক্তি রধক্ষাসী অহেতুকে অপ্রতিহতা আত্মা সুপ্রসিদতি এই কথাই তো আসছে মানেটা তাহলে বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতি যদি আপনার পরাগতি পরম গতি লাভ করতে চান তাহলে অন্তিম বাসুদেব গতি আর তো কিছু লাভ নেই এইভাবে দেখা যায় বাসুদেব ভগবান ছাড়া অন্য কোনো কিছু আর কোনো রাস্তা নাই আমরা প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়কে কোনো মতে শেষ করে তৃতীয় অধ্যায়ে একটু স্পর্শ করব তারপর সঙ্গে সঙ্গে লাফিয়ে চলে যাব ভগবানের অনন্ত অবতারাবলী তার মধ্যে ভগবানের বড় আশ্চর্য যিনি গর্ভদক সাই বিষ্ণু হ্যাঁ ক্ষেরদক সাই বিষ্ণু তার আগে কে আছে কারণদু সাই বিষ্ণু এই কারণদু সাই বিষ্ণু যে আছেন ইনিকে মহাবিষ্ণু বলায় সমস্ত অবতারের বীজ এখান থেকে আসেন ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে সেই তিনি লীলা করেই যাচ্ছেন বাদ বাকি যা কিছু হচ্ছে ওইখান থেকে সব ভগবান বিভিন্ন সময়েতে কি কি অবতার গ্রহণ করেন কীরকমভাবে তার কিছু আমি একটু খালি মূল পাঠ করে যাব বাদ বাকি বেশি কথা বলবো না মূলগুলো খালি শুনে যান তাহলেও লাভ হবে এ এখানে বলছেন এই যে বললাম যিনি কারণানব সাহি তিনি হচ্ছেন সমস্ত অবতারের বি ওখান থেকে সব বলি আসেন এ নানাবতারাণম নিধনম বীজমব্যয়ম যস্যাংশাংশেন সৃজন্তে দেবতির্জগনরাদয় স এ প্রথম দেব কৌমরম সর্গমাশ্রিত চচারদুশ্চরম ব্রম্য ব্রহ্মচর্যম অখণ্ডিতম দ্বিতীয়ন্তু ভবায়স্য রসাতলম গতাম মহিম উদ্ধরিষ্যান্নুপাদত্ত যজ্ঞেশ সৌকরম বপু তৃতীয় মৃষি সর্গম বৈ দেবম দেবম দেবম ঋষিত্বম উপেত্ত স তন্ত্রম স্বাত্মতমাচষ্ট নৈষ্কর্মম কর্ম নাম এইভাবে করে করে ভগবানের সমস্ত অবতারাবলী বর্ণনা করা আছে নৃসিংহ অবতার বড়া অবতার ষষ্ঠ অবতারেতে কি হয়েছে সপ্তম অবতারে অষ্টম অবতারে নবম অবতারে এগুলো সমস্ত অবতারের কথা বলা আছে এইভাবে সমস্ত অবতার একবিংশে বিংশতিমে বৃশিষু প্রাপ্য জন্মনি রামকৃষ্ণ ইতি ভুব ভগবান এই যে ভগবান এখানে ভগবান অহরত ভরম ভগবান পৃথিবীর ভার হরণ করেন এইভাবে বলা হয়েছে তত কলিকালে বুদ্ধ নাম জনশ্রুত কিকটেশু ভবিষ্যতি ইত্যাদি বুদ্ধ অবতার এই বুদ্ধ অবতার আপনারা যে বুদ্ধের পুজো করেন কপিলাবস্তুর বুদ্ধ নয় এখানে পরিষ্কার বলা হয়েছে বুদ্ধ নামনা অঞ্জনশ্রুত কিকটেশু ভবিষ্যতি তাহলে এই বুদ্ধ হচ্ছে অবতার বুদ্ধ আর যে বুদ্ধ আপনারা বুদ্ধ পূর্ণিমা এসব পালন করে সরকার সে জানে না এ বুদ্ধ সে বুদ্ধ নয় কপিল দেব দুরকম সাংখ্য কপিল নির্বি যিনি নির্বিশেষ যা আরাধনা করেছিলেন সেই সাংখ্য তিনি হচ্ছেন আলাদা কপিল নির্বিশেষ বাদী আর সাংখ্য যোগের প্রবর্তনকর্তা যে কপিল তিনি হচ্ছেন ভগবান কপিল কিন্তু সবাই মিলিয়ে গেছে গুলিয়ে গুলিয়ে ফেলেছেন কিছু অনুভব করতে পারছেন না শেষে এবার সমস্ত অবতার বলার পর সেখানে বলা বলা হচ্ছে যে এতে চাংস কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্যারি ব্যাকুলম লোকম মেডায়ন্তী যুগে যুগে বলছেন এতে চাংস কলা এতে যেসব বর্ণনাগুলো আমরা করলাম তারা কেউ অংশ কেউ কলা বিভিন্ন রকম বর্ণনা আছে পঞ্চমী চতুর্থ নরনারায়ণ এসব বিভিন্ন রকম মানুষ খুব সুন্দর কিন্তু সময় অল্প এই জন্য বর্ণনা করা অসুবিধে সময় মতো আমাদের আসবে সব ভাগবতের বর্ণনাতে এতে চাংস কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হল স্বয়ং ভগবান অবতারী আর যে সমস্ত অবতারাবলীর কথা বলা হলো তারা কেউ কেউ অংশকলা কেতু অংশকলা বিভিন্ন রকম অবস্থায় রয়েছেন চাংশ কলা এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কিন্তু স্বয়ং ভগবান হলেন কৃষ্ণ অবতারই সমস্ত অবতার ভগবানের থেকেই এসছেন আর যখন এই সমস্ত জগতে যখন যখন যে জরম দরকার পড়েন সেই সময় ভগবানের যখন যেরকম দরকার সেই অনুপাতে এই জগতে ভগবান <clears throat> নিজের অংশ কলা বিভিন্ন পাঠিয়ে দেন কিন্তু ব্রজপ্রেম দেওয়ার জন্য একমাত্র নন্দনন্দন কৃষ্ণ ছাড়া আর কাউকে আসলে হবে না <clears throat> এই জন্য ভগবান বলেছেন আমি বিনা ব্রজপ্রেম দিতে নারী শক্তি কোনো অবতারের দ্বারা রাম নৃসিংহ অবতার বরাহ এইসব কাউর দ্বারাই তারা এই ব্রজপ্রেম দেবেন না ব্রজেন একমাত্র নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের কর্তৃক বিতরিত হবে যেন যিনি চৈতন্য মহাপুরুপ এসছেন তিনি সাক্ষাৎ পরাত্মর অখিলেশ্বর নন্দনন্দন কৃষ্ণকেই আসতে হবে তিনি এই ব্রজ প্রেম দিতে পারবেন অন্য কেউ কিন্তু সেই জন্য ব্রজপ্রেম দেওয়ার জন্য একমাত্র কৃষ্ণকেই আসতে হয় বা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আসতে হয় অন্য কাউর দ্বারা এটা তিনি বিতরণ করেন না এইভাবে দেখা যায় সাক্ষাৎ ভগবানকে বলা হয় নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তার আবার বিভিন্ন ভাগ আছে তিনি আবার দ্বারকাধীশ কৃষ্ণরূপে রয়েছেন মথুরাধীশ এবং বৃন্দাবনের অন্তঃকরণে যিনি আছেন তিনি হচ্ছেন নন্দনন্দন কৃষ্ণ অর্থাৎ নন্দনন্দন শ্রীকৃষ্ণকেই বলা হয়েছে স্বয়ংরূপ ভগবান স্বয়ংরূপ ভগবান হচ্ছেন তিনি দ্বারকাধীশ ভগবানও তার থেকে এসছেন মথুরাধীশ ভগবানও তার থেকে এসছেন এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের গৌরীয়গণের একমাত্র উপাস্য কোনো নন্দনন্দন কৃষ্ণ ছাড়া অন্য কেউ নয় আরাধ্য ভগবান অভিযোগস্তনেস্তধ্যাম বৃন্দাবনম রাম্যা কাচিত উপাসনা ব্রজবধু বর্গেন যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদর না পারাহা চৈতন্য মহাপুর এইটি মত কি বলে আরাধ্য ভগবান বজস্তনে অস্তদ্ধাম বৃন্দাবন একমাত্র নন্দনন্দন কৃষ্ণই ভজনীয় বস্তু গৌরীয়গণের আরাধ্য ভগবান বজস্তনে তদ্ধাম বৃন্দাবনম আর বৃন্দাবন ছাড়া তাদের মন কোনো জায়গায় জানেন যার জন্য রাধারানী খেদের সঙ্গে বলেছিলেন যখন যজ্ঞ হচ্ছিল সেখানে প্রবাসে সেখান থেকে যখন ফিরিয়ে আনবার জন্য রাধারানী সখীবৃন্দ সব ব্রজবাসীগণ গেছিলেন সেইখানে কথোপকথন প্রসঙ্গে আমরা জেনেছিলাম রাধারানী কৃষ্ণকে জানিয়েছিলেন কৃষ্ণ যখন তার সঙ্গে দেখা করেছিলেন খুব সময় সুযোগ বুঝে কেন যাত্রার সঙ্গে তো এইসব প্রসঙ্গ বলা যাবে না যাত্রার সামনে এটা অত্যন্ত গোপনীয় ব্যাপার অত্যন্ত উচ্চ স্তরের ব্যাপার সেখানে রাধারানী বলেছিলেন আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে বনে এক করি মানি তাহা তোমার চরণোদ্দয় যদি কদাও যদি কদাও যদি করাও উদয় তবে মোর পূর্ণ কৃপা মানি কত বড় কথা কত বড় উচ্চ কথা কত গোপনীয় কথা কত প্রেমের কথা এসব জগতের লোক কিছু বুঝবে না সেখানে বলেছেন রাধারানী আনের হৃদয় মন অন্য ব্যক্তির মনেতে যা আছে সেইটি তার হৃদয় মনের মধ্যে সব রাজ্যের জঞ্জালের বিষয় রয়েছে সেইটি হৃদয়ের মধ্যে ভর্তি রাজ্যের বিষয়গুলো তাদের হৃদয়ে রয়েছে তাদের হৃদয়তে যা আছে মনেও তাই মন আর হৃদয় তাদের এক কিন্তু আমার হৃদয় মন আলাদা নয় মনে বনে এক করি মানে যেটাকে তোমরা বৃন্দাবন বলো তুমি ওইটি আমার হৃদয় আমার বৃন্দাবন ছাড়া কিছু সমগ্র হৃদয় জুড়ে বৃন্দাবন বসে রয়েছে আর কোথাও কোনো জায়গাই নেই আনের হৃদয় আনের মানে অন্যের আনের হৃদয় মন আনের হৃদয় মন আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে মনে এক করি মানি তাহা তোমার চরণোদ্দয় যদি করাও উদয় তবে মোর পূর্ণ কৃপা মানি আমার হৃদয়ে সর্বাঙ্গীন ভাবে বৃন্দাবন বসে রয়েছে সেখানে তুমি ছাড়া আর কিছু নেই আর সেখানে যদি তোমার চরণোদ্দয়কে আবার তুমি উদয় করাও দয়া করে কৃপা করে আমরা তো বাঁচব না তোমাকে ছাড়া তবে তোমার পূর্ণ কৃপা জানি তাহলে দেখা গেল আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরাধ্য আমাদের একমাত্র ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউ নয় অন্য কেউ নয় আর এখানেও মন্তব্য করেছেন ভাগবতে যে এতে চাংস কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং এই কৃষ্ণকেই বলা হয়েছে যে স্বয়ংরূপ ভগবান ভগবানের বিভিন্ন রকম লীলা বিলাস জন্ম কর্ম বড় আশ্চর্য এই জন্য বলছেন এবং জন্মানি কর্মাণি হি অকর্তুর অজনশ্চ বর্ণয়ন্তি স্ম কবয়ো বেদগুজ্জানি হৃৎপতে এবং জন্ম এবং জন্মানি কর্মাণি হি রকর্তুর অজনস্য চ বর্ণয়ন্তি স্ম কবয়ো বেদ গুজ্জা নিরুৎপতে ভগবানের অপ্রাকৃত এই যে জন্ম কর্ম আদি লীলার বিলাস করেন এ বর্ণনা এবার আশ্চর্য কথা তার কোনো কর্তা নেই তার কোনো কারণ থাকতে পারে না অথচ তিনি এইসব আবিষ্কার করেন এবং জন্মানি কর্মানি হি অকর্তুর অজনস্য চ যার কোনো জন্মকর্ম নেই অথচ তিনি জন্মকর্ম আবিষ্কার করেন এটাকেই তো বলে লীলা বর্ণয়ন্তী স্ম কবয়ো যারা ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে বহু দূরের কথা চিন্তা করেন কবি মনি ঋষিগণ দিব্য সুরিগণ যাদেরকে কবয় বলে সম্বোধন করা হয়েছে কবয় বর্ণয়ন্তী কবয় বর্ণয়ন্তী স্ম কবয় বেদ গুঝা নিরুৎপাতে হে যে সমস্ত অপ্রাকৃত ভগবানের লীলাবিলাস বর্ণনা করে গেছেন যেসব দিব্য সুরিগণ বেদের অত্যন্ত গুজ্জ বিষয় বড় আশ্চর্য কথা বর্ণয়ন্তী এটাকে মনে হচ্ছে বর্ণয়ন্তী বর্ণনা করছেন বর্ণয়ন্তী বর্ণনা করেন কিন্তু সঙ্গে সঙ্গে যে স্ম যোগ করা হলো এটা অতীতে চলে গেল সংস্কৃতি এটা নিয়ম যখনই প্রেজেন্ট এই কথাটা বললেন এই যে বর্ণয়ন্তী তার সঙ্গে যে স্ম যোগ করে দেবে তখন সেটা অতীতের কথা হয় সঙ্গে সঙ্গে সেই জন্য বর্ণয়ন্তী বললেন অথচ আবার বলছেন যে যারা বর্ণনা করেছে এই জন্য বললাম বর্ণয়ন্তী স্ম কবায় বেদ জানির পথে সবাইদম বিশ্বমো গলীল সৃজতি অবতি অতি ন সজ্জতে অস্মিন তিনি বিশ্বের সৃষ্টি সৃষ্টির স্মৃতি এবং পলয় সব কিছু অন্যয় ব্যতিরিকভাবে নিয়ন্ত্রণ করেন আমি ভাগবতের জন্মাদর্শ শ্লোকে বলেছিলাম কিন্তু তার কোনো বিষয়ের মধ্যে ভগবান নিজে লিপ্ত হন না তার কোনো বিষয়ের মধ্যে ভগবান নিজে কিন্তু লিপ্ত হন না সব কিছুই ভগবান করে সেই জন্য নামানি রূপানি মনোবচোভি সং সংতনন্ত নটোচার্য মেবাজ্ঞা যেমন গুপ্তভাবে থেকে নাটকে পরিচালনা করেন সেরকম তিনি গুপ্তভাবে সব কিছু করছেন এইভাবে এখন ভাগবতী মহাপুরাণের সম্বন্ধে আরও গুপ্ত কথা এখানে আসছে ভাগবতী মহাপুরাণ কি করে আমাদের সামনে এলেন উদিত হলেন এই এই কথা বলতে গিয়ে এখানে আমরা চলে যাচ্ছি নারদজি মহারাজ কিভাবে ব্যাসদেবজি গোস্বামীর সামনে ব্যাসদেবজি মহারাজের সামনে সরস্বতী নদীর তীরে তিনি ক্ষীণ মনে মনের মধ্যে পরিপূর্ণ শান্তি বিরাজ করছে না কেন যেন মনে হচ্ছে আমার মনে সম্পূর্ণ একেবারে সন্তুষ্টি আসছে না এ অবস্থায় যখন তিনি নিজে বিতর্ক করছিলেন বসে বসে সেই সময়তে সেখানে দেখা গেল ব্যাসদেবজি মহারাজের সম্মুখে নারদজি এসে উপস্থিত হলেন নারদজি মহারাজ প্রথমেই সেখানে আবির্ভাব হয়ে তাকে প্রশ্ন করলেন নারদজি মহারাজ প্রশ্ন করছেন পরাশর্য মহাভাগ ভবতহ কশ্চিদ আত্মনা পরিতুষ্যতি শরীরম আত্মা মানুষ এ বাবা আমরা কারোর সঙ্গে দেখা হলে আমরা স্বাভাবিকভাবে বলে থাকি কেমন আছেন ভালো আছেন কিন্তু নারদজি মহারাজ কিন্তু এরকম ধরনের বললেন আপনার শরীর এবং মনের সঙ্গে আত্মা ভালো আছে তো এ আবার কেমন কথা এনে বলছেন পরাশরীয় পরাশর নন্দনকে পরাশরীয় বলা হয়েছে পরাশর নন্দন হে মহাভাগ ভবতহ কশি আত্মনা আপনার আপনার ভেতরে যে সন্তুষ্টি আছে তো পরিপূর্ণরূপে মন এবং আত্মা পরিতুষ্যতি শরীর কেন মনের যা কিছু প্রভাব শরীরের উপর স্বাভাবিকভাবেই ছিটকে পড়ে এটা আপনারা জানেন বদ্ধ অবস্থা এরম হয় যা কিছু শরীরের অবস্থাটা এটা মনের মধ্যে প্রভাব বিস্তার করবে আর মনের মধ্যে যা কিছু সেটা শরীরের প্রভাব বিস্তার করে বদ্ধজীবের এইটি যে জন্য ভগবান হংস অবতারে যে কথা বলেছিলেন সেটা আমরা আলোচনা করব হংসরূপী ভগবান তার উত্তর দিয়েছিলেন পিতামহ ব্রহ্মার কাছে চতুষ্ষণ প্রশ্ন করেছিলেন বিষয়তে চিত্ত এবং চিত্ততে বিষয় কি করে অনুপ্রবিষ্ট হয় তো আমরা বুঝতে পারছি আমার জাদু ঠিক সেই ভাবেই এর উত্তর আমি আগেও কিছু দিয়েছিলাম আবার আলোচনা করব মনের যা কিছু বিষয়গুলো ধাক্কা সেগুলো সব শরীরের ওপর পরিস্ফুটিত হয় বদ্ধ অবস্থা শরীরের যা কিছু সব মনের মধ্যে তো আসবেই এইভাবে একাকার হয়ে গেছে বিষয় এবং অন্তঃকরণ চিত্ত এই প্রশ্ন করার ফলেতে পরিতুষ্যতি শরীর আত্মা মনস্য মনস্য এ বাবা সন্তুষ্ট আছে কি না আপনার শরীর এবং মনের সঙ্গে আত্মা জিজ্ঞাসিতম সুসম্পন্নম ওপিতে মহতদ্ভুতম কৃতবান ভারতম যস্তম সর্বার্থ পরিবিংধ আপনি তো সমস্ত কিছুই করেছেন জিজ্ঞাসিতম সুসম্পন্নম ওপি মহাভারত আদি সব কিছু রচনা করেছেন বেদ বেদান্ত সব বেদের ভাগ করেছেন বেদান্ত সবই করেছেন কি তথাপি কিছু অসুবিধা আছে নাকি বেদব্যাস তখন বললেন আপনি কথাটা ঠিকই ধরেছেন আপনি অন্তর্যামী অস্তি এব মে সর্বমিদম তয়োক্তম আপনি যা বলেছেন সবই আমি করেছি হয়তো বেদব্যাসকে সুব্রত বলা হয়েছে যিনি সর্বদাই সু মানে সুন্দর ব্রত ধারণ করে থাকেন তাকে সুব্রত বলা হয় বেদব্যাস স্বীকার করছেন অস্তি মেব মে সর্বমিদম তয়োক্তম তথাপি না আত্মা পরিতুষ্যতি মে আপনি যা বলেছেন সব ঠিক আমার আত্মা পরিপূর্ণরূপে একেবারে বিমল আনন্দ সেটা স্পর্শ হচ্ছে না কেন বলুন তো কিছু কারণ থাকলে একটু বলুন আপনাদের মধ্যে এর মধ্যে সন্দেহ আসতে পারে বেদব্যাস বেদব্যাস সাক্ষাৎ ভগবান শক্তাবেশ অবতার ভগবানের নারদীয় সাধারণ কেউ না ভক্তি তত্ত্বের আচার্য তিনি ভক্তাবেশ অবতার এখানে যে এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো এগুলো আমাদের শিক্ষণীয় বিষয় বেদব্যাস জানেন না তা নয় তথাপি ভালো করে একটা এর একটা নিশ্চয়াত্মিকা ভাব পাওয়ার জন্য প্রশ্ন যেমন মহাপ্রভু সনাতনকে বলেছিলেন সনাতন যখন প্রশ্ন করেছিলেন কে আমি কেনে মরে যারে তাপত্রয় ইহা নাহি জানি কইছে মরে হৃদয় মহাপ্রভু বলেছেন আমি জানি তুমি সব জানো তোমার নাহি তাপত্রয় তথাপি জানি সাধু পুছে দাদ্য লাগি দাদ্য মানে দৃঢ়করণ একজন যদি অপরকে প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন তার একটা লেখাজোকা একটা নোট রয়ে যাবে এটা চিরকাল আমাদের একটা শিক্ষণীয় বিষয় হবে তা নাহলে ভগবানেরই বা এইসব লীলা করার কি দরকার ঋষিমণিবরেরই বা এইসব ভুলভ্রান্তি করার কি মারা জানেন অমুক ঋষিকে ওখানে ধ্যান করছিল এক অপসরা এসে সব ভাঙিয়ে দিয়েছে তা আমার ক্ষেত্রে আমাকে লোকে গালাগাল দেয় কেন ঋষিমণি ভেঙে গেছে কিছু বোকা লোকের কাছে এসব কথা বলে কিছু লাভ নেই মণিনাম চ বিভ্রম মণিদেরও ভুল হয় এই কথাটা বলেছে এটা কিছু বোকা লোকের মানে বুঝতে পারি এই কথাটার মানে হলো মুনিনাম চ বিগ্রহ বিভ্রম মানে হলো মুনিরাও ভ্রান্তি মুনিরাও ভ্রান্তিতে পড়ে যাওয়ার লীলা করে বুঝে গেল মুনি ঋষিরাও ভ্রান্তিতে আমারও ভুল হয়ে গেল দেখো ভুল হয়ে যাওয়ার লীলা করে যাতে একটা মাইলস্টোন থাকে আমি যেন বুঝতে পারি এখান থেকে নৈমিসারণ্য কত দূর বলে মাইলস্টোন দেখো কত কিলোমিটার এখন পাঁচশো কিলোমিটার সেরকম আমাদের একটা স্বাস্থ্য স্বাস্থ্যের বিচারগুলো আমরা যেন সন্মুখে পাই সেই জন্য ভগবান নিজজনের দ্বারা ইন্দ্রকে ভুল করান ইন্দ্র ভুল করার লীলা করেন ইন্দ্র এরম করলো ওই দিশি এরম করলো হায় হায় এগুলো মুনিরাম চবি ব্রহ্মা মুনিরা ভুল করা লীলা করে আমাদের কাছে একটা নোট রেখে যান শিক্ষার বিষয় দেখো আমার ভুল হয়ে গেছে তোমরা করো না এই জন্য এটা কথা অন্য সমস্ত কথা যদি আপনারা বিচার করেন তাহলে ভুলে পড়ে যাবেন তাহলে আর কোনোদিনই কিছু লাভ হবে না এই জন্য মহাপ্রভু বলছেন তোমার কোনো ভেতরে অজ্ঞান নেই তোমার নাহি তাপত্রয় যা জানি সাধু পুজে দাড্য লাগি সাধু সবসময় প্রশ্ন করে আর একটু বেশি করে জানবার জন্য লোকে যেন এটা আজকে সনাতন যদি এ প্রশ্ন না করতেন তাহলে আমরা সনাতনের শিক্ষা পেতাম না চৈতন্য চরিতামিতে সনাতন তো নিত্য পার্শ্ব সবই জানেন ভগবানের নিজজনকে দ্বারা মনিঋষিগণের দ্বারা এইসব করিয়ে আমাদের কাছে এইসব স্বাস্থ্যের বিচারগুলো রাখেন এরম পরিস্থিতি এরম ঘটনা ঘটেছিল অতএব এখন আমার কর্তব্য কি যেটা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন তসমাৎ প্রমাণ প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিত what to do what not to do you must consult scripture তুমি শাস্ত্র বিচার করবে সাধুগণের কাছে যেমন মনি যেমন আগেকার দিনে রাজারাও করত পৃথু মহারাজ অম্বরীশ মহারাজ জনক মহারাজ রামচন্দ্র সবাই ব্রাহ্মণ বৈষ্ণবকে বসাতেন উপদেষ্টার আসনে তাদেরকে বসাতেন এখন ব্রাহ্মণ বৈষ্ণবকে উপদেষ্টার আসনে বসাবে না লাতি মেরে তাড়িয়ে দেবে এখন সব ওই কানা খোঁড়া অজ্ঞান এইসব বসে থাকবে উচ্চ গদিতে তারা বুদ্ধি দেবে ভাগবতের কথা কখনো মৃত্যু হয় না কালকে বলছিলাম না ওই যে বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয় হ্যাঁ ধর্ম ন্যায় ব্যবস্থায় কারণম বলমেব হি ইত্যাদি কথা ব্যাখ্যা করেছিলাম টাকাই সব অর্থ বল লোক বল এর দ্বারা সমাজ একবারে মেসাকার করে দিচ্ছে কিন্তু আমাদের পূর্বের যে ঐতিহ্যগুলো দেখলে বুঝতে পারি আচ্ছা আপনারাই বলুন যদি আমাদের সঠিক কোনো কোনো সমস্যা দেখা দেয় তার সঠিক সমাধান কে করতে পারে কে করতে পারে যিনি মায়ার বাইরে এটা কমন সেন্স যদি তর্ক বিতর্কে না যান যে কোনো সমস্যা দেখা দিলে আপনাদের সবসময় যেতে হবে যিনি মায়ার বাইরে যিনি মায়ার মধ্যে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই ওর কাছে গিয়ে বিচার করতে গেলে ও কী বিচার করবে ও তো নিজেই মায়ার বসে বেঁচে যাচ্ছে ওর কাছে বিচার করে তো লাভ নেই বিচার তিনি করবেন যিনি সে অবস্থায় আছেন তিনি শুদ্ধ বিচার কিন্তু এখনকার লোকের কেউ এসব কথা শুনবেন না শুনবে কি আর তাই জন্য এরকম দুর্গতি যা কিছু উচ্চ পদে যারা থাকবেন তারা যদি শাস্ত্রের চক্ষু যাদের না থাকবে তাদেরকে অন্ধ বলা হয়েছে যেটা প্রহ্লাদ মহারাজ বলেছেন অন্ধা যথান্ধ রূপনীয় মানম তেয়পি সেচতন্তা মরুধন নিবাদ উরুধাম নিবাধ্যা তারা বন্ধনের মধ্যে রয়েছে তারা তোমার কি বিচার করবে তারা পারবে না তো কিন্তু এখন কেউ মানবে না রামচন্দ্র পর্যন্ত পরীক্ষিত মহারাজ যত আছেন পিথু মহারাজ প্রহ্লাদ মহারাজ সবাই সাধুগুরু বৈষ্ণবকে সামনেকে রেখে আমাদের এখন কি কর্তব্য রামচন্দ্র পর্যন্ত বলছেন পরামর্শ করার জন্য তাদেরকে ডাকেন কি করা উচিত কিন্তু এখনকার দিনে সব কেউ শুনবেন না যার জন্য এত দুর্গতি তাহলে আমরা দেখলাম যেমন সনাতন গোসাই মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন ব্যাসদেবজি গোস্বামী শক্তাবেশ অবতার যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে ব্যাসদেব গোস্বামী অজ্ঞানে রয়েছেন তাই জন্য তিনি দেখতে পাচ্ছেন না যদি আমি মনে করি ব্যাসদেব গোস্বামী প্রশ্ন করার তো দরকার নেই যাকে কেন্দ্র করে ভাগবত উদয় হয়েছেন স্বয়ং তার দর্শনের কোনো কি কমি আছে নাকি শর্টেজ আছে কিন্তু এগুলো লীলা নারদজি মহারাজ এসে তার উত্তর দিচ্ছেন এবং ব্যাসদেবজি মহারাজ স্বীকার করছেন অস্থি এব নিশ্চয়ই আপনি ঠিক বলেছেন অস্থি এবং সর্বমিদম তয়োক্তম আপনি যা বলেছেন সবই ঠিক আমি ব্রত আদি করেছি মীমাংসা আদি সব কিছু বেদ বেদান্ত ইত্যাদি আমি রেখেছি মহাভারত রচনা করেছি যার মধ্যে সমস্ত এমন কিছু নেই মহাভারতে যা নেই সেটা মানুষ এই জগতে পৃথিবীতে নেই এমন কিছু নেই সব কিছু আছে কিন্তু মহাভারত আপনাদের পড়া উচিত নয় সেরকমভাবে আপনারা যদি যদি গাইডেন্স না নিয়ে পড়েন তাহলে আপনাদের মধ্যে অনেক ভুল হতে পারে এমন ব্যক্তি নেই যে মহাভারত থেকে সার বস্তুগুলো গ্রহণ করতে পারবে এই জন্য বহুপাত বলতেন আপনাদের ভাগবত চৈতন্য ভাগবত চৈতন্য চৈতন্যতে আলোচনা করতে হবে কেন ভাগবতী মহাপুরাণে বিস্তৃত রূপে এমন কিছু সব বর্ণনা রয়েছে যেগুলোর মধ্যে আপনারা পাঠ করলে আপনাদের মধ্যে সংশয় সন্দেহ আসবে এইগুলো কেন হয়েছে তাহলে বুঝতে পারবে না যদিও মহাভারতে কোনো দোষ আমি দিচ্ছি না মহাভারত নির্দোষ মহাভারত যদি বাস্তবিক কেউ অনুভব করেন তাহলে তার গতি সদ্গতি অবশ্যই ভগবত প্রাপ্ত কিন্তু সর্বাঙ্গীনভাবে উপলব্ধি করা অসম্ভব তার মধ্যে যে সমস্ত কথা আছে প্রায়ই আপনাদের মনে হবে এইসব কথা কেন রয়েছে ছিছি তখন আপনাদের অধপতন হবে সেই জন্য এগুলো চৈতন্য ভাগবত বেশি পাঠ করবার জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন চৈতন্য চরিতামিতে এখন থাক আপনারা বিশেষ করে চৈতন্য ভাগবত পাঠ করুন ভক্তিমী ঠাকুর বিশেষভাবে বলেছেন চৈতন্য চরিতামিত আপনাদের অনুভবের বিষয় হওয়া সম্ভব নয় এত গোপন রহস্য আছে চৈতন্য ভাগবত পাঠ করলে পরে ভালো হয় তাহলে তাড়াতাড়ি সুবিধা হবে তাকে বললেন যে আপনি যা বলেছেন সবই ঠিক তো আমার কি হলো যে আমি আমার মনে সর্বাঙ্গীনভাবে একটা পরিপূর্ণ তৃপ্তি হচ্ছে না আর ত্বম পর্যটম অর্ক ইব ত্রিলোকি মন্তশ্চর বায়ু রিবাত্ম সাক্ষী আপনি তো সূর্যের মতো পর্যটন করেন বিভিন্ন জায়গা ত্বম পর্যটন অর্ক ইব অর্ক মানে সূর্যের মতো আপনি ত্রিলোকে পর্যটন করেন বায়ু রিবাত্ম সাক্ষী বায়ু যেমন সর্ব জায়গায় বয়ে বেড়ায় সব কিছু সাক্ষী থাকে পরাবরে ব্রহ্মণি ধর্মত ব্রত ব্রত্যই স্নাতস্বমে নুনম অলম বিচক্ষ আমার শর্টেজ আমার কমি কি আছে আমার মধ্যে কি অভাবটা কি হলো আমার কিছু বাকি রইল নাকি এইটাকে বলছেন মেয়ে নুনম অলম বিচক্ষণ আমার মধ্যে যদি কিছু ন্যূনতা থাকে কিছু কম কিছু থেকে থাকে যার জন্য আমি এন্টায়ার স্যাটিসফ্যাকশন থেকে বঞ্চিত রয়েছি এটা আমাকে বলে দিন দয়া করে নারদজি মহারাজ তখন সেইটার উত্তর দিচ্ছেন আমি অল্প অল্প করে বলে যাব সে ভবতা অনুদিত প্রায়ম যশো ভাগবতমলম যে নৈবাসো না তুষ্যেত মন্যে তদর্শনম খিলম ভবতা অনুদিতম প্রায়ম যশো ভাগবত অমলম যে নৈবাসৌ ন তুষ্যেত মন্যে তদর্শনম খিলম ভবতা অনুদিত প্রায়ম বললেন হে মুনিবর আপনি সবই করেছেন কিন্তু ভগবানের বিমল যশের সম্যক কীর্তন করেন নাই ভগবানের বিমল যশের সম্যক কীর্তন আপনি এটা বাকি রয়ে গেছে সবই করেছেন হ্যাঁ আপনি কৃষ্ণলীলা বর্ণনা করেছেন মহাভারতে কৃষ্ণলীলা আছে কিন্তু যেরম পরিমাণে পরাৎপর লীলাময় অখিলেশ্বরের লীলা পুরুষোত্তমের যেভাবে আপনার লীলা করা উচিত ছিল সেভাবে তো করেননি বরঞ্চ আপনি বিশেষভাবে অনেক জায়গায় বর্ণনা করেছেন সেখানে লোকে মিসলেড অর্থাৎ মিসগাইডেড হবে বেশিরভাগ সময় আপনি বিভিন্ন রকম কর্মকাণ্ডের বিভিন্ন কথা তুলে ধরেছেন যেটা আমি বললাম মহাভারতে এগুলো পড়ে লোকে ভ্রান্ত অবস্থা বলে মহাভারতে লেখা রয়েছে তাহলে এটা ঠিকই আছে আমি করি নারজি মহারাজ বলছেন জীবের স্বাভাবিক রুচি হলো এইসব কর্মকাণ্ডের দিকে জীবকে দেখবেন বলতে হয় না স্বাভাবিক রুচি একটা ছেলে বড় হলে তার স্বাভাবিক নজর চলে যায় একটা মেয়ের দিকে আবার একটা মেয়ের নজর চলছে ছেলে কী করে হয় এগুলো নোংরা কথা নয় এটা আমাদের অর্চন পদ্ধতিতেও সুন্দরভাবে মহাজনগণ তুলে দেখিয়েছেন যুবতী নাম যথা জুনৌ জুনাম যুবতৌ যথা কেউ অর্চন পদ্ধতি পড়েছেন যেখানে দেখবেন বলা আছে যুবতীগণের যেমন যুবকের প্রতি নজর চলে আরে কি করে গেল বাবা এটা অটোমেটিক ফ্যাক্টর আবার ওদেরও নজর ওর প্রতি যাচ্ছে ঠিক সেরকম ব্যাসদেবজিকে বলছেন স্বাভাবিকভাবে জীবের রুচি কর্মের দিকে এই সাংসারিক এই যে এসব নিয়ম কারণ এসবের দিকে আপনি বিমল ভক্তির কথা তো সেরকমভাবে কীর্তন করেন করেছেন গুপ্তরূপে আছে কেউ এটা থেকে সম্যক রূপে উপকৃত হতে পারবে না আপনাকে আরো বিস্তরভাবে এগুলো বিমল এটা কিন্তু আলাদাভাবে করা উচিত ছিল সুন্দরভাবে যার জন্য তসমিন তুষ্টে জগৎ তুষ্ট কথা বলে আমি জানি ওম প্রিয়তাম পুণ্ডরিকাক্ষম সর্বযজ্ঞেশ্বর হরি তসমিন তুষ্টে জগৎ তুষ্ট প্রেণীতে প্রেণতাম জগৎ আছে কর্মকাণ্ডের লোকেরা সব করার পর তারপর লাস্টে এটা বলবেই বলবে সব গণেশ আদি কার্তিক সব কিছু করে পিন্ডি চটকে দিল লাস্টে এই কথাই ছিল ওম প্রেতাম পুণ্ডিরিকাক্ষাম সর্বযজ্ঞে স্বরহরি তসমিন তুষ্ট জগৎ তুষ্ট প্রেরিতেম প্রেরিতাম জগৎ এই কথায় আসতেই হবে আর কোনো রাস্তা নেই বলো হরি হরি বল বলো হরি হরি বল মরবার সময় এই কথাই দ্বিতীয় কোনো কথা নেই বলো কালী কালী বল বলা যাবে না কাজেই ফিরে আসলে ভালো সময় থাকতে যদি চেতনার উন্মেষ হয় খুব ভালো কথা মরণকালে হয় কি সেই জন্য বলছেন আপনি সবই করেছেন কিন্তু ভগবানের বিমল যশের কীর্তন সম্ভব করেন নাই এর জন্য আপনার এই অবস্থায় সুন্দরভাবে আমি কয়েকটা শ্লোকের উচ্চারণ করি আপনারা শুনলেই আনন্দ হবে বেশি ব্যাখ্যা সময় নেয় খুব তাড়াতাড়ি এগোতে হবে দিন ফুরিয়ে আসছে নয়দবৎ বলছেন নয়দবচশ্চিত্রপদম হরের যশো জগৎ পবিত্রম প্রগৃণীত কহির্চিত তদ্বয়াসম তীর্থম সন্তি মানসা নজত্র হংসা নিরমন্তি উশিক্ষয়া তদ্বাগ বিসর্গ জনতাগ বিপ্লব जस्मिन् पतिश्लोकम् अबद्धतामपि नमानि अनन्तस्य जसोऽङ्कितानि यत्शृण्वन्ति गायन्ति गृह्णन्ति साधवः नैष्कर्ममोऽपि उच्यत उच्युतभाववर्जितं न सवते ज्ञानमल निरंजनम न पुनः सस्यदभद्रमीश्वरे न चापित कर्म जदपि अकारणम कि बोल्लम् নৈষ্কর্মম ওপি অচ্যুত ভাববর্জিতম ন সবতে জ্ঞানমলম নিরঞ্জনম কুত পুনঃ শস্যদভদ্রমীশ্বরে ন কর্ম যদপি অকারণম অতো মহাভাগ ভগবানমগদ্রী শুচিশ্রবাহ সত্তরতোদ্ধিতব্রত উরুক্রমাশাখিলবন্ধমুক্তয়ে সমাধীন অনুস্মর তদ্বিচেষ্টিতম অথ মহাভাগ হে বেদব্যাস অথ মহাভাগ ভবানো অমগদ্রিক আপনার দর্শন তো ছিন্ন দর্শন নয় আপনার দর্শন তো একদম পরিষ্কার অথ মহাভাগ সেই জন্যই বলছেন অথ মহাভাগ এইগুলো অনেক ব্যাখ্যা আছে আগে আমি অল্পের উপর বলে অথ মহাভাগ ভবান আপনি হচ্ছে অমগদ্রী আপনার দর্শন একেবারে অভ্রান্ত দর্শন তাই জন্য আপনার কাছে একটা কথা আমি বলি অত মহাভাগ ভবান অমগদ্রিক সুচিস্রবা সত্যরত ধৃতব্রত সব তাকে উদাহরণ আপনি সুচিস্রবা আপনি এত পবিত্র কল্পনা করা যায় না সুচিস্রবা সত্যরত সত্যকেই ধরে রয়েছেন ধৃতব্রত কোন ব্রত পুরুষোত্তম ব্রত যেটা আমরা পালন করছি কোন ব্রত বলে পুরুষোত্তম ব্রত ধৃতব্রত আপনি এক কাজ করুন উরুক্রমাশা উত্তরে সমাধি না অনুস্মর তদ্বিচেষ্টিতম এক কাজ করুন আপনি এক কাজ করুন উরুক্রমাশা উরু যার ক্রম তারে কহে উরুক্রম কে বলেছেন মহাপ্রভু মহাপ্রভু সনাতন সক্ষা বলছেন উরুজার ক্রম তার নাম হলো উরুক্ষম উরু মানে পুরু যার বিক্রম আনপ্যারালাল আনবিটেন জগতে কোন রকম তুলনা হবে না ভগবানের বিক্রমের সঙ্গে এই জন্য তাকে বলা হয় উরুক্রম উত্তম শ্লোকের ব্যাখ্যা সকলে করেছিলাম তিন রকম চার রকম ভাবে ব্যাখ্যা করেছিলাম তাহলে উরুক্রমাস্য আখিল এবং উরুক্রমাস্য অরুক্রমস্যা খিল বন্ধ মুক্ত সমস্ত বন্ধন নির্মুক্তির জন্য আপনি পরিতৃপ্তি লাভের জন্য আর জগতের লোককে বন্ধন মুক্ত করবার জন্য উরুক্রমস্যা খিল বন্ধ মুক্ত হয়ে সমাধি না অনুস্মরণ আমি সমাধিতে বসে পড়ুন ভগবানের অপ্রাকৃত লীলা বিলাস আপনার চোখের সামনে ভেসে উঠবে অপ্রাকৃত আনন্দময় লীলা লীলা বিলাস সমস্ত উঠে ভেসে উঠবে আপনি সেগুলো তৎ বিচেষ্টিতম বিচেষ্টিতম মানে তার বিশেষ যে চেষ্টাবলী অর্থাৎ তার লীলাবলী এগুলো আপনার সামনে ভেসে উঠবে এগুলো আপনি দর্শন করুন অনুভব করুন এগুলো সব জগতের কাছে জানান তাহলে দেখবেন আপনার হৃদয়ে সম পরিপূর্ণ আনন্দ স্পর্শ করবে আর যদি হরিভজন না করে জগতের অন্য অন্য ক্রিয়াকর্ম কর্তব্য আদি করতে গিয়ে যদি মৃত্যু হয় তাতে কী লাভ হবে বেদে তো ক্রিয়াকর্মের কথা বলাই রয়েছে এই জন্যই তো আমি ষষ্ঠ স্কন্ধ আলোচনা করব সেখানে বলবো আলোচনা দেখবেন বেদের বিচারেতে সুরিগণ মহাদিব্য সুরিগণ মোহপ্রাপ্ত হন বেদস্য চাষ বেদস্য সাক্ষাৎ ঈশ্বর আত্মত্বাৎ মুঝন্তি সুরয় বেদের বেদ যেহেতু সাক্ষাৎ ঈশ্বর বেদের মধ্যে কি ক্রিয়াকর্ম আছে বেদকে বলা হয় বেদকে বলা হয় অপৌরুষ বেদকে কেউ রচনা করেন বেদ উদয় হয়েছেন বেদস্য সাক্ষাৎ ঈশ্বর আত্মত্বাত অর্থাৎ বেদ এবং ঈশ্বর আলাদা না হওয়ার জন্য বেদের ব্যাপারে সমস্ত দিব্য সূর্যগণ মোহপ্রাপ্ত হন वेदस्व চাসু হ্যাঁ ঈশ্বর আত্মত্বাদ সেই জন্য কী হয় তত্র মুঝ্যন্তি সুরয় সেখানে দিব্য সুরগণও মহপ্রাপ্ত হন সেই জন্য বেদের ক্রিয়াকর্ম করতে করতেও যদি আপনি মরেন বলে আমি তো এসব করেছি তাতে আপনার মুক্তি হবে না যদিও বেদের ক্রিয়াকর্ম বলা রয়েছে তথাপি এই যদি সম্ভব অনুভব করা সম্ভব নয় যদি হতো তাহলে ভগবান গীতাতে কথা বলতেন না বেদশ্চ সর্বই রহমে বা বেদ্য তোমরা বেদ তো আমি দিয়েছি কেন যে যে অবস্থায় রয়েছে তার রুচি করা জিনিস না দিলে সে তো আসবে না যেমন একজনকে কান টানলে মাথা আসে একজনকে ডাকছি আসছে না তার পোলো লোভনীয় জিনিস বললাম আজকে আমার কাছে এটা আছে যা আসবি না তো দেবো না সে ছুটে এলো এলো কি না বাচ্চারা এরম করেন ঠিক বেদ সেরকম ক্রিয়াকর্ম করেছেন প্রলোভন দেখিয়ে ডাকবার জন্য বেদের বিভিন্ন রকম ক্রিয়াকলাপের কথা বলা রয়েছে but that is not ultimate goal ভগবান এই জন্য বলছেন বেদে আমি তো বলতে বাধ্য হয়েছি কেন এক একটা বিভিন্ন অবস্থায় রয়েছে তাকে ঘুরিয়ে ফিরিয়ে কায়দা করে আনবার জন্য আমাকে বলতেই হয়েছে বিবাহের কথা বলতে হয়েছে যজ্ঞের কথা বলতে হয়েছে পুত্রেষ্টি যোগ্য সব বেদেই আছে কোথায় আছে সবই তো করতে হয়েছে কিন্তু আমার উদ্দেশ্য ওগুলো ছিল না ভগবান এটা গীতাতে পরিষ্কার বলবেন আমার উদ্দেশ্য কি ওই ভগবান বললেন আমাকেই জানা হচ্ছে উদ্দেশ্য বেদৈশ্চ সর্বই রহমে বা বেদ্য সর্ববেদের বেদ্যবস্তু আমি ছিলাম কিন্তু এরা কেউ বুঝতে পারেনি তারা বলছে বেদে এটা লেখা আছে করলে কি দোষ ভালোই তো করো কিন্তু হবে না